স্বপ্ন রক্ষক অনেক কাল আগে আমাদের এই পৃথিবীর ঠিক মাঝখানে থাকতো একদল মায়াবী প্রাণী যাদের বলা হতো স্বপ্ন রক্ষক যেমন ধরো তুমি কখনো এমন এক অসাধারণ স্বপ্ন দেখছ যেখানে তোমার মনের গভীর ইচ্ছে পূর্ণ হচ্ছে কিন্তু যখন ঘুম ভাঙল তখন টুকরো টুকরো মনে আছে আচ্ছা এটাই হলো স্বপ্নরক্ষকের কাজ দেখো এখন একজন সেই কাজই করছে ও বাবা অ্যারিয়ানা কি সুন্দর দেখতে মনে হয় না ও আমায় লক্ষ্য করছে ও সত্যি কি সুন্দর দেখতে এই টিমি তুমি কি মিষ্টি এই না এটা তোমার কি মিষ্টি স্বপ্ন দেখছো ছোট্ট বন্ধু তুমি চিন্তা করো না আমি এটা তোমার জন্য অতি সাবধানে যত্ন করে তুলে রাখবো ওরা এই কাজটাই করে তারা তোমাদের স্বপ্ন বোতলে বন্দি করে রাখে এটা করে কারণ দুষ্ট ম্যাগনাস যেন সেই স্বপ্নে ঢুকে পড়তে না পারে কারণ ঢুকে পড়লে সেই স্বপ্নকে ভয়ঙ্কর দুঃস্বপ্নে পরিণত করবে বহু বছর কেটে যায় আর স্বপ্নরক্ষকরা রাতের অন্ধকারে তাদের কাজ করে যায় মানুষের স্বপ্ন রক্ষা করে যায় কিন্তু একদিন রাতে ম্যাগনাস এসে আবার দেখা দেয় আহ <laughs> আমার এই দুঃস্বপ্নটা খুব পছন্দ এত মজা লাগে না কিচ্ছু হয়নি ছোট্ট সোনা তুমি ঠিক আছো একটা সমস্যা হয়েছে আজ রাতেই পরের দিকে সবাই জড়ো হবে প্রধান ভবনে তাই সেই রাতেই স্বপ্নরক্ষকরা সবাই জড়ো হলো আলোচনা করতে যে কিভাবে ম্যাগনাসের এই তাণ্ডব আটকানো যায় সারা রাত তর্ক বিতর্ক চলল যে কি উপায়ে ম্যাগনাসকে হারানো যায় আমাদের ম্যাগনাসকে ধ্বংস করতে হবে নিশ্চয়ই কোনো উপায় আছে ম্যান্ডেল ঠিক বলেছে আমাদের একটা উপায় বার করতেই হবে ম্যাগনাস ঘুরে বেড়াচ্ছে আর হাজার হাজার বাচ্চাকে কষ্ট দিচ্ছে প্রতি রাতে এই সব আলাপ আলোচনা চলতেই লাগলো ও দাঁড়াও ওই যে ওখানে ও হল সোনিয়া এই জগতের সবচেয়ে শক্তিশালী মায়াবী অস্তিত্ব যদি ম্যাগনাসকে হারাবার মতো বুদ্ধি ও ক্ষমতা কারোর থাকে তাহলে সে ও প্রত্যেককে বেছে নেবার জন্য আমরা ভোট দেব হঠাৎ একটা বিরাট ছায়া তাদের ঘিরে ধরল আর অন্ধকার ঝড় বয়ে গেল ঘরের ভেতর থেকে তারা একটা আর্তচিৎকার শুনল আর তারপর সব নিস্তব্ধ ছায়া ঝড় কেটে গেল আর দেখা গেল সোনিয়া অদৃশ্য হয়ে গেছে ও না সোনিয়া ও চলে গেছে ম্যাগনেস ওকে নিয়ে গেছে এবার আমরা কি করব এখন স্বপ্নরক্ষকরা যা ঘটল তাতে খুবই ঘাবড়ে গেছে এখন সোনিয়াকে উদ্ধার করার পথ খুঁজছে মেন্ডেল তার জাদু ক্ষমতা দিয়ে সোনিয়ার হদিশ পাওয়ার চেষ্টা করল কিন্তু কোনো লাভ হলো না আর এইদিকে ম্যাগনাস সোনিয়াকে তার স্তরে নিয়ে গেছে আর একটা ঘরে তাকে আটকে রেখেছে এখানে চিরকাল আমাকে আটকে রাখতে তুমি পারবে না একদিন আমার স্বপ্নের রক্ষাকর্তারা আসবে আর আমাকে নিয়ে যাবে এখান থেকে না আমি ওদের আগে বন্দি করব আমি সব স্বপ্ন অধিকার করব তারপর তাদের নিয়ে আমি খেলতে পারবো সব আমার তাই যখন দুষ্ট ম্যাগনাস একটা পাগলের মতো হাসছিল সোনিয়া তাকে হারাবার একটা দুর্দান্ত বুদ্ধি বের করল সোনিয়া চোখ বুঝল আর মায়াবী পাখির রূপে বাতাসে তার বার্তা ছড়িয়ে দিল আশা করি সময় মতো এটা কারোর কাছে পৌঁছে যাবে যাতে দেরি না হয়ে যায় মায়াবী পাখি রাতের আকাশে উড়ে চলল গিয়ে পৌঁছল একটা লোকের বাড়িতে সে তখন ঘুমোচ্ছে আর পাখি গিয়ে তার স্বপ্নে প্রবেশ করল সেটা আর কেউ না সে ছিল আমাদের ছোট্ট ছেলে টিমি যাকে আমরা আগেও দেখেছি হ্যাঁ এখন সে বড় হয়ে গেছে দাড়ি গজিয়েছে আরো কত কি যাক এবার আমি দেখবো আর আরাম করব টিমি কে ডাকলো আমাকে আমার কাছে সময় নেই আমার নাম হলো সোনিয়া আমি হলাম যাকে বলে স্বপ্ন রক্ষক আর আমাকে একটা দুষ্ট রাক্ষস বন্দি করে রেখেছে আমি চাই তুমি পশ্চিমে ঝর্নার কাছে গিয়ে তার ভেতরে চলে যাবে ওর অন্যদিকে আমার লোকজনকে খুঁজে পাবে তুমি কি মেন্ডালকে বলবে যে তোমাকে বেছে নেওয়া হয়েছে এই কাজের জন্য ও এসব কি হচ্ছে অদ্ভুত তো কি এটাই তো আমি আমার স্বপ্নে দেখেছিলাম হঠাৎ স্বপ্নরক্ষক দুলতে লাগলো ঠিক যেমন স্বপ্নে তারা করে এটা হতে পারে না আমাকে এক্ষুনি স্বপ্নরক্ষকদের কাছে যেতে হবে আর তাই টিমি সেই ঝর্নার কাছে গেল আর যেমন নির্দেশ দেওয়া হয়েছিল ঝর্নার অপর দিকে মেন্ডেলের কাছে গেল আরে টিমি তুমি এখানে এলে কি করে আমি একটা স্বপ্ন দেখেছি আর আর ওই মহিলা সোনিয়া হ্যাঁ উনি বললেন যে আমাকে বেছে নেওয়া হয়েছে হ্যাঁ দাঁড়ান আপনি তো দেখছি সবই জানেন তাহলে আমি কেন আপনাকে বলছি এসব একটা গুরুত্বপূর্ণ কাজের জন্য তোমাকে বেছে নেওয়া হয়েছে দুষ্টু রাক্ষস ম্যাগনাস বন্দি করে রেখেছে সোনিয়াকে আমাদের নেত্রী আমাদের তাকে উদ্ধার করতেই হবে আর ম্যাগনাসকে থামাতে হবে যাতে সবাইকে দুঃস্বপ্ন ও না দেখায় তুমি আমাদের একমাত্র আশা কিন্তু আমি কেন আমি কেন বিশেষ একজন তোমার স্বপ্নের জন্য টিমি সেটা দিয়ে বোঝা যায় তুমি কেমন তোমার মনটা কেমন আর তুমি হলে দয়ালু বিনতি ছেলে তাই তোমাকে আমরা বেছে নিয়েছি কিন্তু আপনি কেন করতে পারবেন না তার জাদু ক্ষমতা দিয়ে ম্যাগনাস একজন স্বপ্ন রক্ষককে এক নিমেষে ঘুম পাড়িয়ে দিতে পারে একমাত্র যাকে বেছে নেওয়া হয় সেই তাকে হারাতে পারে এই নাও এই নাও এটা একটা বিশেষ বাজুবন্ধ যার নাম স্পিনারাক এটা কাছে রাখবে এটা তোমাকে রক্ষা করবে ম্যাগনাসের আক্রমণ থেকে আর তাকে তুমি হারাতে পারবে তোমাকে শুধু বলতে হবে স্পিনারাক আক্রমণ ঠিক তখন মেন্ডেলের জাদু আগুন তাদের সামনে জ্বলে উঠল ওটা কে ওটা হলো ম্যাগনাস ও আবার বেরিয়ে পড়েছে যখন সোনিয়াকে খুঁজছিলাম তখন ম্যাগনাসকে খুঁজতে একটা মন্ত্র তৈরি করি যাতে সে উদয় হলে আমরা তাকে দেখতে পাই মনে হচ্ছে ও আমাদের কাউকে আক্রমণ করেছে ও তো অ্যালারো চলো যেতে হবে মেন্ডেল তুড়ি বাজালো আর সে ও টেমে হাজির হলো ম্যাগনাসের সামনে দেখো কে এসেছে দেখি ব্যান্ডেল আমি তো একজনকে ধরতে গেছিলাম এখন তো দেখছি দুজন স্বপ্নরক্ষককে ধরে ফেলবো ভাগ্য লক্ষ্মী দেখছি খুবই প্রসন্ন আজ তাই না টিমি নিমেষের মধ্যে মেন্ডেল আর অ্যালারো মাটিতে পড়ে গেল এই যে টিমি উ আর এখন কি হয় দেখি আর এক পাও এগোবে না আমি তোমাকে সাবধান করে দিচ্ছি হ্যাঁ, নইলে তুমি করবেটা কি ওই ছোট্ট গয়না দিয়ে আমার ক্ষতি করবে ও না কি যেন মন্ত্রটা ছিল স্পিনার এক আঘাত ও না কত ব্যথা আরে দূর বাবা স্পিনার এক বাঁচাও আমাকে আমি এইবার তোমাকে মজা দেখাবো ইয়া হ্যাঁ তুমি ভেবেছ যে আমাকে আক্রমণ করবে মনে পড়েছে স্পেন র্যাক আক্রমণ এসব কি হচ্ছে না ম্যাগনেসের সব শক্তি শুষে নিল আর সব জিনিস থেকে এতে সে হয়ে গেল ফ্যাকাশে দুর্বল আর সে মাটিতে পড়ে গেল কি কিন্তু কেন আমাকে বেছে নেওয়া হয়েছে আমার দায়িত্ব হলো এটা নিশ্চিত করা যাতে জগতের মানুষকে তোমার মতো দুষ্ট প্রাণীর থেকে দূরে রাখা স্বপ্নরক্ষকরা চেতনা ফিরে পায় তারা দেখে টিমি দাঁড়িয়ে আছে আর তার পাশে সব জিনিস উঠছে ম্যাগনেস ধরা পড়েছে আর বন্দিকে স্বপ্নরক্ষকদের প্রধান ভবনে আটকে রাখা হলো আর সোনিয়া আবার সুস্থ শরীরে তার সিংহাসনে বসলো জিমি আমি জানি তোমাকে বেছে নিয়ে সঠিক কাজ করেছি তুমি আমাদের সবাইকে আর সব বাচ্চাদেরকে বাঁচিয়েছ তাই তোমার জন্য একটা জিনিস আছে এই নাও এটা তোমার নিজের পোশাক আর তুমি যদি এটা নাও মানে এর অর্থ হ্যাঁ আমি হলাম একজন হ্যাঁ সব স্বপ্ন রক্ষকীকে থামিয়ে দেয় মাঝপথে হ্যাঁ <laughs> আর তাই টিমথি টার্নার হল স্বপ্নরক্ষকদের প্রথম মানব সদস্য আর তার মায়াবী স্বপ্ন ছড়িয়ে দিয়েছিল ছোট্ট বাচ্চাদের মধ্যে প্রতি রাতে তাদের সুন্দর স্বপ্ন দেখতে সাহায্য করে আর তাদের ম্যাগনাসের মতো রাক্ষসের হাত থেকে রক্ষা করে